บุ๊กทูแปดสิบเอ็ดเอกาชีเอกาชีอดีตการหนึ่งอุติตกาลแอกอุติตกาลแอกเขียนเลขาเลขา เขาได้เขียนจดหมายหนึ่งฉบับ সে একটা চিঠি লিখেছিল সে একটা চিঠি লিখেছিল และเธอ ได้เขียน การ์ดหนึ่งใบ এবং সে একটা কার্ড লিখেছিল এবং সে একটা কার্ড লিখেছিল อ่าน পড়া পড়া সে একটা পত্রিকা পড়েছে সে একটা পত্রিকা পড়ছে এবং সে একটা বই পড়েছে এবং সে একটা বই পড়ছে หยิบ নেওয়া নেওয়া เขาได้หยิบบุหรี่หนึ่งมวน সে একটা সিগারেট নিয়েছিল সে একটা সিগারেট নিয়েছিল เธอได้หยิบช็อกโกแลตหนึ่งชิ้น সে এক টুকরো চকোলেট নিয়েছিল সে এক টুকরো চকোলেট নিয়েছিল เขาไม่ซื่อสัตย์แต่เธอซื่อสัตย์ সে বেঈমান ছিল কিন্তু সে বিশ্বস্ত ছিল সে বেঈমান ছিল কিন্তু সে বিশ্বস্ত ছিল খাও কি เขาขี้เกียจแต่เธอขยัน সে অলস ছিল কিন্তু সে পরিশ্রমী ছিল সে অলস ছিল কিন্তু সে পরিশ্রমী ছিল সে গরিব ছিল কিন্তু সে বড়লোক ছিল সে গরিব ছিল কিন্তু সে বড়লোক ছিল তার কোনো টাকা ছিল না বরং কেবল ঋণ ছিল তার কোনো টাকা ছিল না বরং কেবল ঋণ ছিল তার সৌভাগ্য ছিল না বরং দুর্ভাগ্য ছিল তার সৌভাগ্য ছিল না বরং দুর্ভাগ্য ছিল খাম সামলেট মি তালম มีแต่ล้มเหลว তার কোনো সাফল্য ছিল না বরং কেবল ব্যর্থতা ছিল তার কোনো সাফল্য ছিল না বরং কেবল ব্যর্থতা ছিল เขาไม่เคยพอใจ มีแต่ไม่พอใจ সে সন্তুষ্ট ছিল না বরং অসন্তুষ্ট ছিল সে সন্তুষ্ট ছিল না বরং অসন্তুষ্ট ছিল เขาไม่มีความสุข มีแต่ความทุกข์ সে সুখী ছিল না বরং দুঃখী ছিল সে সুখী ছিল না বরং দুঃখী ছিল เขาไม่เป็นมิตรกับใคร มีแต่ไม่เป็นมิตร সে বন্ধুভাবাপন্ন ছিল না বরং শত্রুভাবাপন্ন ছিল সে বন্ধুভাবাপন্ন ছিল না বরং শত্রুভাবাপন্ন ছিল